নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোন নীতি বুঝে না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোন নীতি বুঝে না অন্তরে দাপন করে রেখেছি অন্তরে দাপন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোনো নীতি বুঝে না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজ কোনো নীতি বুঝে না অন্তরে দাফন করে রেখেছি অন্তরে দাফন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা অস্ত্রের জোরে কেউ হচ্ছে নেতা লম্বা গোলাগে বলে সেবার কথা অস্ত্রের জোরে কেউ হচ্ছে নেতা লম্বা গলায় বলে সেবার কথা মঞ্চে পাকাপাকি মজিদানে বকাবকি মঞ্চে পাকাপাকি ময়দানে বকাবকি এসব ক্ষমতার লিপসা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা আগে ওদের যদি কিছু নাহি রয় নেতা হলে গাড়ি বাড়ি সব কিছু হয় আগে ওদের যদি কিছু নাকি রয় না তাহলে গাড়ি বাড়ি সব কিছু হয় এসব কোথায় পেল আগে নাগি ছিল এসব কোথায় পেল আগে নাগি ছিল রাজনীতি করে হলো বাদশাহ রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয়ে দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজও কোনো নীতি বুঝে না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজও কোনো নীতি বুঝে না অন্তরে দাপন করে রেখেছি অন্তরে দাপন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা রাজনীতি রাজনীতি মান কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মান কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা স্বার্থন্বেষী যারা শুধু ঘুষ খায় ইসলামী বিধানকে মানতে না চায় স্বার্থন্বেষী যারা শুধু ঘুষ খায় ইসলামী বিধানকে মানতে না চায় এরাই তু ইবিলিস মানে না কোরআন হাদিস তু ইবিলিস মানে না কোরআন হাদিস হারায় ভাসে তার নকশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা ব্যবসার রাজনীতি স্মৃতির পাতায় নমিন শান বেচ কোটি টাকায় ব্যবসার রাজনীতি স্মৃতির পাতায় শান বেচ কোটি টাকায় এই তো সেই নীতি যাকে বলে রাজনীতি এই তো সেই নীতি যাকে বলে রাজনীতি এই নামে চলে কত ব্যবসা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজও কোনো নীতি বুঝে না নতুন প্রজন্মের নতুন ধারণা যারা আজও কোনো নীতি বুঝে না অন্তরে দাপন করে রেখেছি অন্তরে দাপন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা ক্ষমতা টাকার চুপি নিজের দখল নীতি হারা সব গদির পাগল ক্ষমতা টাকার চুপি নিজের দখল কদি হারা সব নেতার পাগল ক্ষমতা টাকার চুপি নিজের দখল নীতি হারা সব গদির পাগল ক্ষমতা টাকার চুপি নিজের দখল নীতি হারা সব গদির পাগল এসবে টাকার খেলা সেই ক্ষমতার ঠেলা এসব টাকার খেলা সেই ক্ষমতার টেলা আইন আদালত নিয়ে তামাশা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি নামে কত ব্যবসা দেখায় ক্ষমতার মসনদ আরত বানায় রাজনীতি নামে কত ব্যবসা দেখায় ক্ষমতার মসনদ আরত বানায় ন্যায় নীতি নাই দেশে ভেজাল করে দেশে ন্যায় নীতি নাই দেশে ভেজাল করে দেশে আল্লাহর উপর কর ভরসা রাজনীতি রাজনীতি মানে কি ব্যবসা না হয়েতে সে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা রাজনীতি মানে কি ব্যবসা না হয় দেশে কি সমস্যা This track is downloaded from BDLove24.com.